বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন বুঝার সহজ উপায় বিষয়ক আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআনে মাজিদ তার বিষয়বস্তুকে তার বিধানাবলীকে কি কি উপায় অবলম্বন করে সহজভাবে আমাদের সামনে উপস্থিত করেছে এবং আমাদের সামনে নিয়ে এসেছে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এই জন্য যে ওই পদ্ধতিগুলি জানা থাকলে ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা থাকলে পবিত্র কোরআনের সেই মূল আবেদনটা মূল বিষয়টা আমরা সহজেই উপলব্ধি করতে পারবো কোনো বিষয়কে সহজভাবে উপস্থাপনের জন্য সাহিত্যের ভাষায় বা সাহিত্যের বিচারে প্রবাদ বা উপমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এ বিষয়টি প্রত্যেক ভাষাভাষীর কাছেই সমানভাবে প্রযোজ্য তো পবিত্র কোরআন মাজিদ তার বিষয়বস্তুকে তার ভাবকে বিধানকে উপস্থাপনের জন্য এই প্রবাদ বা উপমার অনেক ক্ষেত্রে আশ্রয় নিয়েছে শুধু এই জন্য যে তাহলে মানুষের কাছে বিষয়টি সহজে বোধগম্য হবে তো আমরা পবিত্র কোরআনে মাজিদের এই বিষয়টিকে আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পর্বে আলোচনা করার চেষ্টা করেছি এবং আজকে এই উপমার উপরে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে বেশ কয়েকজন আলমে দিন ইসলামী চিন্তাবিদ তাদেরকে উপস্থিত করতে পেরেছি আমরা আলোচনা শুরুর পূর্বেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব বিশিষ্ট আলমী দিন অধ্যক্ষ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিশিষ্ট দিন শেখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনুষ্ঠান পরিচালনায় আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ লুকমান হোসেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব যে আল্লাহ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে দৃষ্টান্তস্বরূপ অনেক সময় ব্যবহার করে থাকে মাছি বা মাছির পাখার এইসব বিষয়ের কেন উদাহরণ নেবেন আশ্রয় নেবেন আল্লাহ সেখানে বলছেন যে ইউদুল্লু বিহি কাসিরা ওয়াহিদি বিহি কাসিরা যে এই উদাহরণের মাধ্যমে এই দৃষ্টান্তের মাধ্যমে দেখা যাবে যে এই ভ্রান্ত ধারণার জন্য আল্লাহর প্রতি কুধারণার জন্য অসম্পূর্ণ চিন্তার জন্য এই একটি কথা দিয়েই একটা মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে আবার এই কথা থেকে যেই মৌলিক বিষয়টা আল্লাহ বুঝাইতে চেয়েছেন হেদায়েত দেওয়ার চেষ্টা করেছেন তার প্রতি যদি কেউ খেয়াল করে এবং খোলা মন নিয়ে চিন্তা করে তাহলে ইহাদি বিহি কাসিরা এ থেকে আল্লাহ অনেক হেদায়ত দিয়ে দিবেন কিন্তু সত্যিকার অর্থে এই দৃষ্টান্ত থেকে এই উপমা থেকে এবং কোরআন শরীফের যেই অমীয় বাণী আছে এ থেকে হেদায়ত পায় না কে অমা ইল্লাল ফাসেকিন যারা খোলা মন নিয়ে আন্তরিকতার সাথে অন্তর দিয়ে এই বিষয়গুলো চিন্তা করার চেষ্টা করে না তারাই কিন্তু আসলে এ থেকে হেদায়ত লাভ করে না তো আজকে আমরা এই বিষয়গুলো আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই উপমার আসলে গুরুত্বটা কত এবং এই উপমার দ্বারা আসলে বিষয়গুলো সহজভাবে উপস্থাপনা যে করা হয়েছে তার দৃষ্টান্ত সহ আমরা বুঝতে পারবো যে হেদায়েত লাভ করতে হলে এই মাধ্যমটা আমরাও আমাদের জীবনে ব্যবহার করতে পারি বিশেষ করে এই হেদায়তের মানে আমরা যদি কারো কাছে তাবলিক করতে চাই বলতে চাই তাহলে আমরা এরকম উপমার আশ্রয় নিতে পারবো এটা আমাদের সহজ মাধ্যম হিসেবে আমাদের কাছে আসতে পারে তা আমি শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে উপমা এর গুরুত্বটা কত বেশি এবং কেন এটাকে আশ্রয় নিয়ে বিষয়বস্তু উপস্থাপন করা দরকার আল্লাহ রাবুল্লাহ আলমিন জীবন পরিচালনার জন্য হেদায়ত স্বরূপ এ কোরআন দিয়েছেন দিয়েছেন তো যাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এ কোরআন দিয়েছেন তাদেরকে আবার নির্দেশও দিয়েছেন যে এ কোরআন শুধু খতম করার জন্য নয় আফালা কোরআন আকফালুহা আল্লাহ বলছেন যে এরা কোরআন পেয়েও কোরআনকে বোঝার কেন চেষ্টা করে না কোরআন নিয়ে কেন গবেষণা করে না চিন্তা করে না তাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গেছে তো এই কোরআন আল্লাহ রাবুল আলমিন আবার এটা এমন গ্রন্থ নয় যেমনইভাবে অন্যান্য মতবাদ বা ধর্মের মধ্যে রয়েছে যে তাদের ধর্মযাজকরাই শুধু তাদের ধর্মগ্রন্থ নিয়ে চর্চা করবে সাধারণ মানুষ এটা চর্চা করার তাদের অধিকার নেই বা সুযোগ নেই ইসলাম এ কোরআন মাজিদকে এ ধরনেরও করে রাখেনি বরং এ কোরআন প্রতিটি মুসলিম মানেই তাকে কোরআন শিখতে হবে কোরআন নিয়ে চর্চা করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে এবং এটাকে নিজের জীবনে বাস্তবায়ন বাস্তবে প্রয়োগ করতে হবে তো যাতে সর্বস্তরের মানুষ কোরআনের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করতে পারে বিষয়গুলিকে নিয়ে তারা চিন্তা করতে পারে এজন্য আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন এ কোরআনুল করিমে যার একটি অন্যতম পদ্ধতি হল আল্লাহ রাবুল আলমিন বাস্তব আমাদের পরিবেশে যেই বিষয়গুলি ঘটে থাকে আমাদের পরিচিত জি আমাদের পরিচিত যে বিষয়গুলি ঘটে থাকে সেগুলিকে আল্লাহ রাবুল আলমিন উপমা হিসাবে উপস্থাপন করে আসল বিষয়টিকে তিনি বোঝাতে চাচ্ছেন বরং আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন এই দৃষ্টান্তগুলি এই উপমাগুলি আমি মানুষের জন্য এই জন্যই তুলে ধরেছি লা আল্লাহ আল্লাহমিয়তফাক্কারুন নিশ্চয়ই তারা কোরআনকে নিয়ে বোঝার চেষ্টা করতে পারবে কোরআনকে নিয়ে ভাবার চেষ্টা করবে এবং তাদের বাস্তব জীবনে বিষয়গুলিকে কোরআনের নির্দেশগুলিকে যেন তারা উপযোগী করে নিতে পারে নিয়ে সেগুলি নিজের জীবনকে পরিচালনা করতে পারে তাই এ বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা যেমন জানি কোরআন কারিমি পাড়ায় আল্লাহ রাবুল্লা আলমিন এ ধরনের আড়াইশত মতো দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যেন বিষয়গুলি আমাদের কাছে বোধগম্য হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন মুনাফেকদের দৃষ্টান্ত তুলে ধরেছেন তাদের কেমন ভিতরের অবস্থাটা তাদের বাহ্যিক অবস্থাটা কেমন আবার যারা ইসলামকে মানে না আল্লাহর পথে চলতে চায় না আল্লাহর বিধান মানতে চায় না তাদের দৃষ্টান্তগুলি আল্লাহ রাবুল আলমিন আবার ফিরে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন তা আমরা এবার মাদানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আল্লাপাক যে ওই আয়াতের মধ্যে বললেন ইন্নআল্লাহ এখানে একটা জিনিস প্রাথমিকভাবে আমাদের জানা দরকার সেটা হলো নবী সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াল কুরআন হুজাতুন হুজাতুল্লাকা আও আলাইকা আচ্ছা কোরআন হয় তোমার পক্ষের দলিল কোরআন না হয় তোমার বিপক্ষের দলিল মানে পক্ষ সাক্ষী কোরআন বুঝতে ভুল করলে মানুষ এই কোরআনের মাধ্যমে বিভ্রান্ত হয়ে যাবে যেমন উদাহরণের মাধ্যমে কিছু লোক হেদায়ত পায় আর কিছু লোক বিভ্রান্ত হয়ে যায় তো কোরআন গোটা কোরআনটাই এরকম যে কোরআনের মাধ্যমে কেউ হেদায়ত পায় কেউ বিভ্রান্ত হয়ে যায় কোরআন যদি সঠিক বুঝ কেউ বোঝে তাহলে কোরআন থেকে হেদায়ত পাবে আর কোরআন যদি সঠিক বুঝ না বোঝে তাহলে কোরআন ভুল বুঝার কারণে সে কি হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে অনুরূপভাবে যিনি কোরআন বুঝতে চেষ্টা করবেন যার কাছে লাইট দেওয়া হবে তার চোখের ভিতরেও জ্যোতি থাকতে হবে চোখে যদি জ্যোতি না থাকে তো হাজার পরে সার্চ লাইট দিয়েও হবে না শেখ মাদানি আমরা আপনার কাছে আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এবং আরও যে আলোচনা আছে সেটা শোনার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটু বিরতি নেবার আমরা বিরতি শেষে আবার ফিরে আসবো ইনশাল্লাহ আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন যা মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় আপ পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. السلام عليكم ورحمة الله وبركاته الملك little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শেখ মাদানের কাছে প্রবাদের উপমার গুরুত্বের দিকটা আমরা দেখছিলাম এবং এটা একটা মানুষের জীবন চিন্তা কিভাবে পরিবর্তিত হয়ে যায় এইটার প্রতি কিভাবে অনুধাবন করলে একটা মানুষ সঠিক পথ পেয়ে যেতে পারে এই বিষয়টা উনি পরিষ্কারভাবে বলতেছিলেন আমরা আবার ওনার কাছে যাব তার আগে ডক্টর আহমদুল্লার দৃষ্টি আকর্ষণ করব যে যেমন ধরেন মুনাফেকদের আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন বেশ অনেকগুলো তো মুনাফেকদের ব্যাপারে বেশি দৃষ্টান্ত এসেছে তো এই বিষয়টা দিয়ে আমাদেরকে একটু বুঝাবেন যে গুরুত্বটা হ্যাঁ, কিরকম এবং এই যে দৃষ্টান্ত প্রদান করে অথবা উপমা প্রদান করে বা মাসাল দিয়ে যে কোনো বিষয়কে বোঝানোর যে একটি কৌশল কোরআনুল কারিমের একটি চমৎকার বৈশিষ্ট্য ভাষা সৌন্দর্যের একটি প্রতীক আমি এই কথাটা একটু ক্লিয়ার করার আগে যে একটু পিছনে ফিরে আমরা যদি দেখি যে আল্লাহ সুবাহ এই কোরআন নাজিল করেছেন প্রথম নম্বর কথা জি দ্বিতীয়ত আল্লাহ নিজে কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লাহ আল্লাহ আল কোরআন এই কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবাহান নিজে গ্রহণ করেছেন তো এখানে প্রথমত আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের জন্য হুদাল্লিনাস বাবাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান সব স্পষ্ট করে তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য এবং সত্য মিথ্যার ভিতরে পার্থক্য নিরূপণের জন্য কোরআন নাজিলের প্রথমত এই মৌলিক তিনটি উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে একটা হলো হুদাল্লিনাস মানুষের জন্য এটা পথপ্রদর্শক ওয়াবা ইয়েনাতি মিনাল হুদা হেদায়ত গ্রহণ করতে গিয়ে তারা যেন কোনো জটিলতা অথবা কোনো বিভ্রান্তিতে অথবা কোনো সংশয় অথবা কোনো অস্পষ্ট বিষয়ে তারা না পড়ে সেজন্য এটা হচ্ছে বাইনাত সুস্পষ্ট বিবরণ এরপরেও তার আরেকটি দায়িত্ব হলো বাইনাল হক এবং বাতিল সত্য এবং মিথ্যার মধ্যে এটি হচ্ছে পার্থক্য কোরআন যে শিখবে কোরআন যে পড়বে কোরআনের জ্ঞান যে অর্জন করবে তার কাছে এই তিনটি যোগ্যতা অর্জন হবে হ্যাঁ। আর এই মহা গ্রন্থ আল কোরআন মহাবিজ্ঞানময় গ্রন্থ সকল জ্ঞানের উৎস এই কোরআনকে স্বয়ং আল্লাহ সুবাহানুয়াতালা তার নিজের ভাষা তার নিজের ভাব তার এই কোরআনের আবেদনকে মানুষের কাছে নিজে আল্লাহ সুবাহানুয়াতালা রাহমান তার সর্বশ্রেষ্ঠ যে গুণবাচক নাম যেটি তার তিনি নিজে কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআন আয় আল্লামাল কোরআন বীর রাহমা যে এই যে তার একটা দয়া এই যে তার একটি মানুষের একটা সর্বশ্রেষ্ঠ করুণা তো কোরআনকে বুঝাইতে আল্লাহ সুবাহান কোরআনের ভিতরে যে পদ্ধতিগুলো ব্যবহার করেছেন সেগুলো তার করুণার প্রকাশ দয়ার প্রকাশ হ্যাঁ। যাতে করে বান্দা বুঝতে পারে হ্যাঁ। এই জন্য আল্লাপা কোরআনের ভিতরে বলছেন যে ফি আয়াতুম মিনাল মহাকামাত ওয়াল মুতাশাবিহাত এর ভিতরে কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব সুস্পষ্ট মানুষ বুঝতে পারে কিছু বিষয় আছে যেগুলো একটু দুর্বুদ্ধ দুর্বুদ্ধ যেগুলো জ্ঞানী মানুষের জন্য অথবা চিন্তাশীল মানুষের জন্য রেখে দেওয়া আছে রেখে দেওয়া আছে তো এই কোরআনকে বুঝাইতে গিয়ে আল্লাহ যেখানে যে ভাষার প্রয়োজন যেখানে উপমা দেওয়ার প্রয়োজন উপমা দিয়েছেন দারাবাল্লাহ মাসালান আল্লাহ এখানে উপমা দিয়েছেন ওই যে আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী যেটা বলছেন যে এখানে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন আবার কোথাও কোথাও তিনি পূর্ব যুগের ইতিহাস ঘটনা বর্ণনা করেছেন কোন কোন সময় কোন জাতির পরিণতি ধ্বংস উত্থান পতন এগুলোকে নিয়ে এসেছেন যেখানে বিজ্ঞানময় আলোচনা করা দরকার সৃষ্টির সেখানে বিজ্ঞানময় আলোচনা করেছেন যেখানে কাব্য ছন্দ উপমা ভাষা অলঙ্কার অর্থাৎ মানুষের ভিতরে যেরকম বহু শ্রেণীর মানুষ আছে বহু চিন্তার মানুষ আছে সমগ্র বিশ্ব মানবের চিন্তার জগতে কোরআন যেন আলোক বর্তিকা হিসাবে ভূমিকা রাখতে পারে সেজন্য আল কোরআনুল করিমকে একটি সমস্ত জ্ঞান ও বিজ্ঞান এবং সমস্ত জ্ঞানের উৎস হিসাবে এক মহা জ্ঞান ভান্ডার হিসাবে আল্লাহ সুবাহ যেমন একটা উদাহরণ এখানে পেশ করা যায় লোক দেখানো দানের পরিণতিটা কি একটা পাথরের উপরে রাখা বালু পড়লো সেখানে মুসলধারে বৃষ্টি আসলো বৃষ্টিতে একটা ছোট সাধারণ বাচ্চা সাধারণ জ্ঞানের অধিকারী মানুষও বুঝলো যে আর সেটা সেখানে থাকবে না ফলে এই যে লোক দেখানো দান আত্মগরিমা প্রকাশ করার দানের যে পরিণতিটা একটা চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ এটা স্পষ্ট হয়ে গেছে তো এটা আসলে আল্লাহর একটা রহমত আমি বান্দার প্রতি একটা করুণা কোরআন বুঝার একটি চমৎকার সেই মাধ্যম তো সম্মানিত ডক্টর সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বিষয়ের আজকের আলোচনার একটা মৌলিক দিক বলবো আমরা যে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা এটা বলতে পারি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসছে যে যেমন মহান আল্লাহ সুরাই মুদাসিরে বলছেন যে ফামা আলহম আনিত তাজকিরাতে মোরেজিন যে যারা এই পবিত্র কোরআনের যেটা আলোচনা করলেন যে এটা এমন একটা বিষয় যে ইমানদার তারও যেমন রহমত যে ইমানদার না কাফের সেও যদি ইচ্ছা করে এখান থেকে রহমত কালেকশন করার জন্য সেও কিন্তু পারে অথচ এই কোরআনের আহ্বান যখন করা হচ্ছে সেই কোরআনের আহ্বান থেকে তারা দূরে সরে যাচ্ছে এমনভাবে দিকবিদিক হয়ে গেছে মনে হচ্ছে যে ক্ষুধার্ত বাঘ যদি আক্রমণ করে কোনো একটা গাধাকে সে কিভাবে দিকবিদিক হয়ে ছুটে তো এই বিষয়টার উদাহরণটা আমাদের সামনে দিয়ে আজকে এই মাসাল সম্পর্কে একটু আসলে আল্লাহ সুবাহ এ ধরনের অসংখ্য উদাহরণ উপমা নিয়ে এসেছেন আপনি যে আয়াতটির কথা স্মরণ করলেন এটা ওই শ্রেণীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাবুল আলমিন উপস্থাপন করেছেন যারা এই কোরআনের উপদেশকে গ্রহণ করতে চায় না কোরআনের উপদেশ এত সুন্দর উপদেশ পেয়েও যারা নিজের জীবনকে আলোকিত করতে পারেনি তারা যেমন এত দিশেহারা হয়ে আছে যেমনইভাবে সেই ক্ষুধার্থ বা ভয়ঙ্কর বাঘের সামনে যদি কেউ উপস্থিত হয় সে যেন কিংকর্তব্য বিমরে পড়ে যায় কোনো দিকে পথ খুঁজে পাচ্ছে না না পিছনে না সামনে না ডানে না বামে তো ঠিক একই অবস্থা সত্যি আজকে যারা এই কোরআন এর উপদেশকে গ্রহণ করবে না তারাও যেন ওই গোলক ধাঁধার মধ্যে জিনিস আছে থাকা সত্য যখন এটাকে গ্রহণ করবে না তারা বাঘের সামনে যেমনই ভাবে একেবারে অসহায় হয়ে পড়ে থাকে কোনো দিকে যেন মুক্তির পথ তার নাই নাই সে ঠিক একইভাবে আল্লাহ রাবুল আলমিন মুক্তির পথ দিয়েছেন সেটা হলো হেদায়েত এ কোরআন এ কোরআনকে যে গ্রহণ করবে না তার জন্য জীবনে কোনো দিকে কোনো দিক থেকে মুক্তির পথ তার মুক্তির পথ তার এখানে আরেকটু যে আয়াতের শব্দগুলো যে যারা হেদায়েত গ্রহণ করবে না কান্নাহুম হুমরুম মুস্তানফিরা হুমরুম জি জি মুস্তানফিরা দিক ছুটছে তারা ছুটছে তার মানে এত চমৎকার উপদেশ যেটা তাদের ভিতরে স্থিরতা প্রশান্তি জ্ঞান সমৃদ্ধি সত্যের সন্ধান জান্নাতের পথ জীবনের এত কিছু যে কোরআন তাদের সামনে রাহমানুর রাহিমের শিক্ষার মাধ্যমে তার দয়ার স্পর্শে আসার পরেও যখন সে এই আলো থেকে বঞ্চিত হয় তখন তাকে তো দিকবিদিক শূন্য হয়ে ফিরতেই হয় ফলে এমন একটি উপমার সঙ্গে এখানে দেখানো হয়েছে যে কোরআন গ্রহণ করাটা হচ্ছে তার জন্য প্রশান্তি তার জন্য তৃপ্তি তার জন্য সফলতা আর কোরআনকে বর্জন করাটা হচ্ছে তার জন্য একটা অশান্তি ভয়ঙ্কর একটা অবস্থা যে দৃশ্যটি একজন মানুষ যখন তুলনা করে তখন স্বাভাবিকভাবে কোরআনের উপদেশের দিকে তার মন আবেগাপ্লুত হয় সে ইমানের পথে এগিয়ে আসে তো শেখ মাদানি আপনার দৃষ্টি আকর্ষণ করব যে ডক্টর আহমদুল্লাহ যে বিষয়টা বলছিলেন প্রথমে যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক ছোট ছোট দৃষ্টান্ত দিয়েছেন ওর দ্বারা কেউ বিভ্রান্ত হয়েছে আর কেউ হেদায়ত পেয়েছে তো এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে কোরআনুল কারিমে আল্লাহ পাক সুরাতুন নামাল পিঁপড়ার নামে একটি সুরা নাজিল করেছেন এই পিঁপড়ার ভিতরে আমরা যদি ভালো করে চিন্তা ভাবনা করে দেখি যদিও কারো কাছে পিঁপড়া একটা ছোট জিনিস কিন্তু আসলে কিন্তু পিঁপড়া অনেক কিছু আচ্ছা পিঁপড়ার দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই যে পিঁপড়ার ভিতরে অনেক কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য পিঁপড়া সামরিক কায়দায় লাইন ধরে চলে এদের মানে কোন ডিসিপ্লিন হ্যাঁ, হ্যাঁ, তাদের জন্য দুই হলো তারা অনবরত কাজ করে নেতৃত্ব মেনে তিন নাম্বার তারা নেতৃত্ব মেনে চলে চতুর্থ নাম্বার হলো তাদের ভিতরে যে ঐক্য ঐক্যবদ্ধ হ্যাঁ, হয়ে আজ যদি এই ঐক্য তাম বিশ্বে মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হয় কোনো গোলমালই থাকবে না এক টুকরা বড় খাবার পেলে হাজার হাজার পিঁপড়া মিলে কামড়িয়ে টেনে টেনে টেনে টেনে নিজের গর্তের দিকে নিয়ে যায় এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় শিক্ষণীয় আছে এরপরেও আমরা কোরআন মজিদ খুললে ওই পিঁপড়ার সেখানে ভাষণ বক্তব্য সেখান থেকেও একটা দারুণ কথা জানা যাচ্ছে পিঁপড়া বলছে তার সৈন্য দল যেন মনের অজান্তে তোমাদেরকে পিষ্ট করে না মারতে পারে এই যে দায়িত্ব পালনের সচেতনতা সচেতনতা সেখানে পিঁপড়ার কাছ থেকে আমরা পেলাম এবং পিঁপড়ার এই ভাষণ শুনে সুলাইমান আলাইসালাম অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন অবাক হয়ে গিয়ে বলছেন রব্বি আউজিনিয়ান আশকুরা কাল্লাতিয়ান আমতা আলাইয়া এটা পিঁপড়া সামান্য রাজত্বের মালিক আর তার যদি এত বড় দায়িত্ব জ্ঞান হয় এবং সে যদি এতটুকু হুঁশিয়ার হয় আমি যে বিশাল সাম্রাজ্যের মালিক অধিকারী আল্লাহ আমাকে বানিয়েছে মানুষ তো এর শুক্রিয়া আদায় করার ক্ষমতা আমার নেই তো সুলাইমান আলহি সালাতামের মতন এত বড় জলিল কদর নবী এবং এত বড় সাম্রাজ্যের অধিকারী আল্লাহ পাক যাকে বানিয়েছিলেন তিনিও একটি ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে ক্ষুদ্র প্রাণী পিপিলিকার কাছ থেকে উপমা উপমা এখানে আসছে উপমা পেয়ে শিক্ষা মানে এই উদাহরণ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়েছে পরবর্তীতে তাই না যেটা আপনি বলেছেন যে ডক্টর আহমদুল্লাহ সাহেবের সাথে যে একটু কথাটা আরেকটু ক্লিয়ার করার জন্য সংযুক্তি দিতে সেটা হলো তারা যেন ছুটন্ত পলায়নরত গাধার তো গাধা তো পালাচ্ছে বাঘের হাত থেকে তার মানে সে শান্তি খুঁজে বেড়াচ্ছে সে যান মালের নিরাপত্তা মানে গাধা হচ্ছে সবচেয়ে নির্ভুত প্রাণী কোরআনের শিক্ষাকে যে ছেড়ে দেয় করাল গ্রাসে পড়েছে দিক শূন্য হয়ে যান বাঁচান কিন্তু বাঘ কি তাকে ছাড়বে না না এরপরেও কিন্তু তার নিষ্কৃতি নেই বিরাট কথা কিন্তু এই কোরআন যে তাকে শান্তি দিতে চেয়েছিল কোরআনের শান্তি থেকে সে দূরে গিয়ে কি হলো শয়তানের খপ্পরে পড়ে আরেকটি ধ্বংসের মুখে সে দাবি এসে কি হলো শয়তানের খপ্পরে পড়ে বড় অশান্তিতে পড়বে আল্লাহর গোলামি মানবে না দেখে শয়তানের গোলাম হয়ে গেল বড় ধ্বংসের ভিতরে গিয়া মানে বাঁচার জন্য মানুষ কত রকমের ধর্ম আবিষ্কার করেছে কেউ বা তুলসী তলায় সেজদা দিচ্ছে সে বাঁচার জন্য পরকালে জাহান নাম থেকে নরক থেকে বাঁচার জন্য বাঁচার জন্য বাঁচার জন্য কেউ বা গিয়ে ওই দেবতার পূজা করছে এই যে দেবতার পূজা করছে কিন্তু দুঃখজনক হলে সত্য যে সে যে দেবতার পূজা করছে সে যদি আল্লাহর গোলামি করত। তাহলে তাকে এত বড় বেইজ্জতি নির্বোধ করতে হইত না সে এখন ওই এমন অবস্থা গেছে আল্লাহকে ভয় না করার কারণে এবার কচ্ছপ দেখেও ভয় পাচ্ছে জি জি ওই কুমির দেখেও ভয় পাচ্ছে পানি দেখে পানি দেখেও ভয় পাচ্ছে আবার মরা গাধা দেখে বলছে দেবতা দেবতার গাধা যেখানে সেখানে হ্যাঁ। মাথা নত যেখানে সেখানে কারণ তখন আর তার যে সাহস শক্তি এগুলো আর কিছু হারিয়ে ফেলেছে খান সাহেব এবং মাদানী সাহেব ডক্টর আহমদুল্লাহ আপনাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আজকের এই যে প্রাণবন্ত আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ একটা দিক আপনারা নিয়ে আসছেন সেটা হলো যে পবিত্র কোরআন এই সব কিছুর আশ্রয় নিয়েছিল এই জন্য যে পবিত্র কোরআনের যে হেদায়তটা অত্যন্ত সাবলীল সাবলীল ভাবে সবার কাছে যেতে যায় যে সকল শ্রেণীর মানুষ মানুষ যেন বুঝতে পারে করতে পারে গ্রহণ করতে পারে সব শ্রেণীর মানুষ যাতে বুঝতে পারে এজন্য কোথাও জ্ঞানের কথা বলে মাসাল দিয়ে ইতিহাস বর্ণনা করে বর্ণনা করেছে এটা আমাদের যেভাবে হেদায়তের বিষয়টা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে যদি কেউ ভুল করে এবং এটা